গল্প একদিন এক ক্ষুধার্ত নেকড়ে একটা মৃত হাতি দেখতে পেল খাবার আমার জন্য তৈরি আছে আর এটা দেখে সে খুব শীঘ্রই লাফিয়ে পশুটাকে খেতে শুরু করল নেকড়েটা যখন ওটা খাচ্ছিল তখন একটা হাড় ওর গলায় বিঁধে গেল নেকড়ে অনেক চেষ্টা করলো হাড়টাকে বার করার জন্য কিন্তু ব্যর্থ হলো সে ওই ছোট্ট হাড়টাকে পুরো খেয়েও ফেলতে পারল না সে বারবার ব্যর্থ হতে লাগলো অবশেষে সে একটা ঝিলের ধারে বসে থাকা বকের কাছে গেল নেকড়ে বকটাকে বলল একটা হাড় আমার গলায় আটকে গেছে যখন আমি খাবার খাচ্ছিলাম তোমার এই লম্বা লম্বা ঠোঁট দিয়ে একটু বার করে দাও তো তুমি কি বার করে দেবে আমি দিব্যি দিচ্ছি প্রতিদান আমি দেব বকটা রাজি হয়ে গেল সে তার সেই লম্বা ঠোঁট নেকড়ের মুখের ভিতর ঢুকিয়ে দিল এরপর বকের লম্বা ঠোঁট নেকড়ের মুখের ভেতর থেকে হাড়টা বার করতে সাহায্য করল ভালোভাবে হাড় বার করার পর বক বলল এখন আমার কাজের বকশিস দাও ধূর্ত নেকড়ে হাসলো হা হা হা তোমার কাজের বকশিস আমাকে ধন্যবাদ দাও যে আমি তোমার মাথাটা চিবিয়ে খাই ধূর্ত ব্যক্তির কথা কখনো বিশ্বাস করো না